أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما আমি যদি বলি আমার আব্বা বলেছেন আম্মা বলেছেন আমার চাচা বলতেন আমি যদি বলি আমার শিক্ষক বলেছেন আমার দাদু বলেছেন কথাটা আপনার মানা না মানা নিজের ইচ্ছা কিন্তু আমি যদি বলি আপনি মানতে বাধ্য যদি বলেন তা বটে কিন্তু কেন তাহলে তা বটে আল্লাহ বলছেন কোরআন শরীফে সে কোনোদিন পাক্কা ইমানদার হবে না কোরআন শোনার পরে কিন্তু কেন তাহলে তা বটে চলবে না কাই মনোবাক্যে একাগ্র চিত্তে ধীর মস্তিষ্কে মস্তক নত করে মেনে নিতে হবে কোরআন শরীফের আয়াতটা কি ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাকিমুকা শাজারা সুম্মা লা ইয়াজিদু আনফুসিহিম হারাজাম মিম্মা ওয়া ইউসাল্লিমু তাসলিমা পাঁচ পারা সূরা নিসা 65 নম্বর আয়াত 11 রুকু আল্লাহ বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা ওগো নবী আপনার প্রভুর কসম মানুষ কোনদিন পাক্কা ইমানদার হতে পারে না হাত্তা যখন আপনাকে বিচারপতি নির্ধারিত করবে তাদের মধ্যে যে দ্বন্দ্ব এবং মতভেদ দেখা দেবে আর আপনার বিচার এবং মীমাংসাকে নির্বিবাদে অবলীলাক্রমে মানিয়া লইবে না তারা কোনোদিন ইমানদার হতে পারে না কোরআন সেই কারণে বলছি নু নবী বলছেন আজকে আল্লাহর গজব থেকে কেউ বাঁচাবে না বেটা মানবে না আর বাপের মনে পিতৃ স্নেহ জেগেছে তাই তিনি ছাড়বেন না বলছেন আজামিন আহলি ওগো আল্লাহ হচ্ছে আমার ওর জাত পুত্র একে তুমি রক্ষা করো আজামিন আহলি এ হচ্ছে আমার ওরজাত পুত্র একে তুমি রক্ষা করো এটা হচ্ছে মোনাজাত আল্লাহ বলছেন কোরআন ওগো আমার নবী যে জালেম যে ধর্মাত্রহী তার কথা তুমি আমার কাছে তুলে যে তোমাকে মানে নাই আমাকে মানে না তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করো না ওলা তোকাদিবনি আল্লাযীনা যালামু বসুন আপনি চেয়ার ওয়ালা তুখাতিবনি আল্লাযীনা যালামু আল্লাহ আপনার হায়াত দারাজ করুন ওয়ালা তুখাতিবনি আল্লাযীনা যালামু হে আল্লাহ বলছেন নবী যে জালেম যে তোমাকে মানে নাই আমাকে মানে না তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করো না <laughs> আবেদন করো লামিনাল তোমার খাতির রাখতে পারবো না পয়গম্বর বলে তোমাকে ক্ষতিগ্রস্তদের মধ্যে করে দেবো আপনারা কি বলছেন এরপরে এটা কিন্তু কোরআন আপনার মিলাদ বন্ধ আমি করতে আসিনি আপনার কলমাখানি কুলখানি বন্ধ করতে আমি আসিনি আমি বুঝাতে এসছি যে আমার নবীর উম্মত যদি বুঝে যায় কত ভালো হবে রোজ মিলাদ করুন কুড়িটা টাকা পাবো দেশি মুরগি দিয়ে ভাত খাবো ভাজা মাছ পাবো লাভই লাভ যদি দিনে দশ বার করেন আরো লাভ দশ কুড়ি দুশো টাকা কিন্তু কসম খুদার করে বলছি নামাজ রোজা হজ জাকাত পরেজগারি তাকওয়া যদি না থাকে গোটা বিশ্বের মৌলবি যদি এক কাছে হয়ে মিলাদ পড়ায় তো বেরোবার কোনো রাস্তা নাই এটা বলতে পাবো না মিলাদ বন্ধ করি নেই কিন্তু রোজ করুন খুব করুন কিন্তু নামাজ রোজা নাই মিলাদ কিসে কে মিলাদ দিলে আপনাকে আল্লাহ নবী বলছেন যার নামাজ নাই তার ইমান নাই আল্লাহ নবী বলছেন যার নামাজ নাই তার ইসলাম নাই আহা মুসলমান অবশ্য মিলাদ করবে অবশ্য করবে কিন্তু নামাজ রোজা হজ জাকাত যদি না থাকে গোটা পৃথিবীর মৌলবি যদি এক কাজে হয় পার হবার পার করবার কোন রাস্তা নাই মৌলবীরা কিরকম দোয়া করে ربنا ظلمنا أنفسنا اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات برحمتك ارحم الراحمين কোনদিন কোন মৌলবীকে বলতে শুনেছেন আল্লাহ নামাজ রোজা হজ জাকাত করতে পারেনি কিন্তু আমাকে হায়ার করে এনেছে যা হোক করে ওর বাপকে পার করে দিতে হবে এরকম দোয়া শুনেছেন কোথাও বলে ওর বাপের কথা পরে হবে মৌলবি আগে তোমাকে ফাটানো হবে তুমি কত ঘুষ খেয়েছো রেশাদ খেয়েছো দেখা হবে আমার নবী যাদিকে বলেছে ইমান থাকবে না ইসলাম থাকবে না তাদিকে তুমি বিনা নামাজে রোজাতে পার করবে তোমার কেমন ধৃষ্টতা যদি পনেরো টাকার মাইক পনেরো টাকার মৌলবি আর পনেরো টাকার মিষ্টি তিন পনেরো পঁয়তাল্লিশ পনেরো টাকার মিষ্টি পনেরো টাকার মাইক পনেরো টাকার মন্ডি পঁয়তাল্লিশ রব্বানা আল্লাহ হরমুজের মাকে জান্নাত দেনা পঁয়তাল্লিশ টাকায় যদি জান্নাত পাঠানো হয় নামাজ রোজা ফল জাকাত ছোটবেলা থেকে বালে হওয়ার পর থেকে দাঁড়ি এসব কা কিয়া ঝঞ্ঝট ঝামেলা হয় পঁয়তাল্লিশ টাকা চলে যাও পঁয়তাল্লিশ টাকা চলে যাও বলে নামাজ বলে ওরা বুকা বলে চালিয়ে যাচ্ছে জাড়ে উঁচু করো আর ভজন থেকে নামাজ পড়ো এইসব ছেনছেট ঝামেলা সহজে পার করে দাও পঁয়তাল্লিশ টাকা মুচমা আহা ভালো কথা না বুঝলে পস্তাতে হবে ভালো কথা সামনে না এলে দুঃখিত হতে হবে নামাজ অবশ্যই হতে হবে যেখানেই থাকি নামাজ অবশ্যই আসতে হবে ঘরে বাইরে কাজা হয়ে গেলে কাজা করতে হবে মাঠে থাকলে মাঠে পড়তে হবে প্ল্যাটফর্মে থাকলে প্ল্যাটফর্মে পড়তে হবে পড়তেই হবে মুসলমানদের দুর্দশার সীমা নাই নবীকে ভালোবাসেন এতে কোনো সন্দেহ নাই সবাই নবীকে ভালোবাসেন বাবা বলেন সাল্লাহ কিন্তু গোলমাল গোলমাল বর্ধমানে একটা জলসা ছিল বুঝলেন বর্ধমানে আমাকে দাওয়াত দেয় না তারা আর আমি মাদ্রাসা নিয়ে থাকি তো সব জলসায় যেতেও পারি না এ কথা বললে হবে না আপনাদের এখানে চলে এসছি ফরিদ বাবার মহব্বতে ভালোবাসায় আপনাদের ভালোবাসায় আমাদের জলসা কমিটি আমাকে অনেকদিন আগে থাকতেই বলে রেখেছিল আমি ছুটে চলে এসেছি যেতে পারি না সব জায়গায় দুর্বলতা আছে সময় পায় না তো বর্ধমানে একটা জলসায় আমাকে দাওয়াত দিয়েছিল ভাই আপনি দাওয়াত হ্যাঁ আমি দেখলাম যে এরা তো কোনোদিন দাওয়াত দেয় না দাওয়াত দিয়েছে চলো ভাই সকালে করে চলে এসছি জলসায় এসে বসে আছি কলকাতা থেকে একজন এসছে নাচ পড়তে নাচ নাচ কাকে বলে मैं यहाँ हूँ मेरा दिल है मदीने में अजल ही से हो अहमद मेरे सीने में नात काके बोले जिसके सीने में इश्क रसूल नहीं उसका ईमान नहीं একে নাত বলে তো নাত পড়তে এসছেন কলকাতা থেকে নাত ভালো জিনিস নাত খারাপ নয় আপনি রসুলের নামে নাত পড়তে পারেন আল্লাহর হাম পড়তে পারেন ভালো জিনিস তো খারাপ কেন হবে তো নাত পড়তে এসছে পাঁচ হাজার টাকা নেবে আমার আগে বলবে আমার পরে বলবে আরো সব বক্তারা আছেন তাদের আগে পরে হবে তো নাচ পড়তে এসছেন আমরা সব এরকম বসে আছি বাবা জীবন যেমন বসে আছেন তো তিনি একটা নাচ শুরু করেছে বলেছেন নাচটা হচ্ছে জিসকে সিনে মে ইশকে রসুল নেই তিন কিলোমিটার টানছে কেন কাওয়ালির টান আর কি जिसके सीने में इश्क रसूल नहीं उसका ईमान नहीं এরকম করে হাতটা চালালে ইনি কি মনে মনে করবে আমি ওই রকম বসে আছি তো বলছে জিসকে সিনে রসুল নেই উসকা নেই তো মনে মনে হচ্ছে আমাদেরকে বলছে নাকি রে আমরা মৌলবীরা আমাদের নাই জিসকে সিনে রসুল নেই উসকা নেই আর এরম যারা নাচ গায় বুঝলেন লোকরা তাদেরকে পাঁচ টাকা দশ টাকা করে দেয় আর তারা মনে করে আমার এই লাইনটা দারুণ হয়েছে আর একবার ঘুরিয়ে বলি এটা নিয়ম এটা নিয়ম কথিত আছে ফার্সি বইয়েতে যে একটা রাজা একবার তার স্তেঞ্জাই যাচ্ছিলেন হাত থেকে রাস্তায় তার দামি পানটা পড়ে যায় স্তেঞ্জা ঘর আর তার বারান্দার মাঝখানে সেটা তুলে নিয়ে ধুয়ে রাজা খেয়ে নেয় তারপর রাজা এসে সিংহাসনে বসেছে আর সেদিনে যে নর্তিকি এসছে যে নাচবে আর গাইবে রাজার বসার পরই সেদিনে সে একটা গান ধরেছে বুঝলেন রাজাজি মেই তো কেহে দঙ্গি রাজা মনে করছে আমার পান খাওয়া দেখেছে কোথায় কিন্তু এই কিছুই জানে না বলছে রাজাজি মে তো কেহে দঙ্গি তো রাজা দশটা টাকা দিচ্ছে যে এই লাইনটা ছেড়ে দেয় এটা সে টাকা পেয়ে মনে করছে যে দারুণ হয়েছে আবার বলতে হবে বোধ রাজাজি মে তো জরুর কহঙ্গি রাজা বলে আচ্ছা ঝামেলায় পড়া গেল তো লে কুড়ি টাকা দেয় সে মনে করছে কুড়ি টাকা দিয়েছে যখন আরো খুশি বলছে রাজাজি জি তো রহঙ্গি রাজা দেখলি তো বলবি বাবু আচ্ছা ঝামেলায় পড়ে গেল টাকা কত দেবো সারা রাত রাজা বললে কিয়া কহোগি मैं পাখানা কে রাস্তে সে পান কে খায়া এহি না কহোগি সব লোক জেনে গেল আর যে গান গাইছে সেও জানে না তার গানের কলিতাই হচ্ছে রাজাজি मैं তো কেহে দঙ্গি কিন্তু পান পান খাওয়া সে জানে না রাজা মনে করছে আমার করছে বোধ হয় এরকম হয় অনেক ক্ষেত্রে তো ওকে যখন লোকে দশ টাকা পাঁচ টাকা দিচ্ছে তো বলছে জিসকে সিনে মে এসকে রসুল নেই উসকা ইমান নেই তারপরে ওনার নাক গজল হয়ে গেল উনি যে বসলেন আর বললেন আপ মৌলবী শপথ কি তকরির হোগি লচ্ছেদার তকরির হোগি যে যাহা কাহি ভি বেটে হ্যাঁ স্টেজ পে আ যাবে মৌলবী আমিরুল্লাহ সদর ইজলাস জলসার সভাপতি ছিলেন উনি ঘোষণা করে দিলেন চারিদিক থেকে লোকরা সব এসে বসে গেল মৌলবী শপথ কি তকরির হোগি বর্ধমান से आए हुए তারপরে আমি উঠেই বুঝলেন আমি কোরআন শরীফ আর খোদবা আর দরুদ এইসব পড়া বাদ দিয়ে আমি প্রথমেই দেখলাম যে বেচারা চলে যাবে কিনা তার ঠিক নেই নাস্তা করতে খেতে এই সময় বসে আছে এই সময় বলেনি তো আমি বললাম জিসকে সিনে মে রসুল হোগা উসকা চেহারে সে পাতা চলেগা তো বুঝলেন দাড়ি চাচা ফুল প্যান্ট হাফ শার্ট যে নাক পড়ছে সে দাড়ি চাঁচা ফুল প্যান্ট হাফ শার্ট আমরা খালি কান মতো দিয়ে দেখছি যে তো পঞ্চান্ন বছর বয়স হবে চেঁচে দিয়েছে সব আজকেই চেঁচেছে একবারে দুবড়ানো গান আমার তো তবু খানিকটা লাইন আছে তার মানে দুবড়ানো চেঁচে নামিয়ে দিয়েছে কিচ্ছু নাই আর হাফ শার্ট ফুল প্যান্ট তো আমি বললাম জিসকে সিনে মে ইশকে রসুল হোগা উসকা চেহারে সে পাতা চলেগা তখন সে ঠিক আঁচ করতে পারে নাই তারপরে আমি বললাম মুসাফা চাটা half shirt full pant England সে আনে वाला आशिक रसूल कैसे बनेगा তখন বললাম हम खाना नहीं खाएगा अभी चला जाएगा তো যারা জলসা দিল আমাদের ফরিদ বাবারা बोले इसीलिए लोग आपको दाव नहीं देते हैं आप बहुत झंझटे मौलवी है हम बोले अरे बाबा तुम्हारे नाथ वाला ने पहले झंझट किया है ईमान का दावा किया है আপনাদেরকে কি বলতে চাইছি বুঝতে পেরেছেন তো নাচ পড়াটা খারাপ নয় কিন্তু যদি নাচ পড়েন যে मैं यहाँ हूँ मेरा दिल है मदीने में अजल ही से हुब्बे अहमद मेरे सीने में আমি হুগলি জেলার এই গ্রামেতে বসে আছি জলসাতে আমার হৃদয় কিন্তু মদিনা চলে গেছে জন্মা জন্মান্তর থেকে নবীর মহব্বতের হৃদয়েতে ভরা আছে কুটকুট করছে বলে দাঁড়িয়ে রাখতে পারি নাই কষ্ট হয় বলে নামাজ পড়তে পারি নাই আল্লাহ কিছু মনে করো না তোমার নবীর লেগে জান ফেটে যাচ্ছে আল্লাহ ছেড়ে দিবে আপনারা কি বলছেন আপনারা যদি বলেন আল্লাহ বিশ্বাস করুন মোহাম্মত করলে ফেটে যাচ্ছে বলে কান মতো বলে ওইটাই যা খালি চেঁচে দিয়েছি তাই যা বলে নামাজ বলে পড়তে পারিনি বলে তাই নাহলে নবীর মহব্বত মনে হচ্ছে মাথা ফাটিয়ে দেবো আল্লাহ ছেড়ে দেবে কারো বিবি যদি বলে স্বামী তুমি আমার গলার হার মাথার তার তুমি আমার কালিজার টুকরা তোমাকে না দেখলে আমার নিদ্রা আসে না তোমাকে না দেখলে আমি শান্তি পাই না আমি তোমার বন্ধুর সাথে সিনেমা যাচ্ছি তুমি রান্না করে খেয়ে নেবে বিজন করে শুয়ে পড়বে তোমার লেগে আমি পাগল হয়ে গেছি স্বামী মেনে নেবে ডাং এখন পিটি পিট ফাটিয়ে দিবে না যে আমার লেগে পাগল হয়ে গেছি সিনেমা যাচ্ছি আমার বন্ধুর সাথে মানে বেচন করে শুভ তা আপনার কথাটা ওইরকম হচ্ছে না যে নবী তোমার জন্য কলিজা ফেটে যাচ্ছে মনে হচ্ছে গজল করে মাইক ফাটিয়ে দেবো খালি দাঁড়িয়ে রাখতে পারি নাই তাই যা তো আল্লাহ নবী বলবো আয় একবার আয় তোর ধোকাগিরি বার করছি প্রবঞ্চনা প্রতারণা ধোকা এসব চলবে না বাবা সেই কারণে বলছিলাম মৌলবী মোল্লা পীর ফকির যত জড়ো করবেন করুন নামাজ হজ জাকাতটা চাই আল্লাহর তারপরে দোয়া করবে কেউ সাফাত করবে আল্লাহ নামাজ পড়েছে রোজা রেখেছে ঠিক মতো পারে নাই আল্লাহ আল্লাহ হজ করেছে জাকাত দিয়েছে ঠিক মতো পারে নাই আল্লাহ মাফ করে দাও এটা সাফাত আপনার ছেলে ক্লাস নাইনে পড়ে অঙ্কে তিন বাংলায় চার ভূগোলে দুই ইতিহাসের পরীক্ষা দেয় নাই আপনি মাস্টার মশাইকে যে বলবেন তো যা হয়েছে হয়েছে পাঠ করে দাও বলতে পারবেন তাই বলা যায় অঙ্কে নিরানব্বই পেয়েছে বাংলায় আশি পেয়েছে ইতিহাসে সাতান্ন পেয়েছে ছেচল্লিশ পেয়েছে আপনার দিকে বিজ্ঞানে আটচল্লিশ পেয়েছে আর আপনার দিকে কোনো একটা সাবজেক্টে এক নম্বরের জন্য পাশ করেনি তা আপনি বলতে পারেন হাতের লেখাটা একটু দেখুন ছেলেটাকে একটু চেষ্টা করুন স্যার সবই দিকে নম্বর ভালো পেয়েছে এদিন একটু শরীরটা খারাপ ছিল বলা যেতে পারে কিন্তু কিছুই না একটা ছেলে চলে গেছে বুঝলেন এইরকম বড় একটা হাতি তৈরি করে নিয়ে দিয়ে স্কুলে হেডমাস্টার সামনে রেখে বলছে ওয়ার্ক এডুকেশন হাতের কাজ কত নম্বর পাবো বলে বাংলায় কত পেয়েছি বলে আমার বোনের বিয়ে ছিল পরীক্ষা দিই নাই তো আমি বলে ইংরেজিতে কত পেয়েছি বলে আমার তো মুখ দিয়ে ছিল বেরোছিল আজকে নাই তো বলে অঙ্ক বলে আমার পরীক্ষা দিই নাই বলে তবে এটা কি বলে এটা ওয়ার্ক এডুকেশন হাতের কাজ কত নম্বর পাবো তো হেডমাস্টার বলবে যে ঝাঁটা আমরা তোকে ঝাঁটা করে নম্বর দেবো কলমে হবে না রে অনেক নম্বর পাবি ঝাঁটাটা খুঁজে নিয়ে বলবে না বলবে না তো আপনি যদি যে বলেন না এনেছি গজল এনেছি আল্লাহ কত পাচ্ছি আল্লাহ বললো নামাজ বলে ওইটাই যা পড়তে পারি নাই বলে রোজা রাখতে পারি নাই বলে দাঁড়িয়ে বলে কুটকুট করছিল চেঁচে দিয়েছি তো আল্লাহ তালা বললো তোকে শেখে নম্বর দেবো শেখে শেখবো কোথা শেখবে আল্লাহ বলে হোতামাই শেখবো ইয়ার কি মারবার জায়গা পাওনি নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত এখানে ফাজলামি করতে এসছো আমার কাছে বর্ণ বৈষম্যতা নাই আমার কাছে স্বজন পোষণ নাই যেমন করবে তেমন ফল পাবে আপনারা কি বলছেন এটা কোরআন من عمل صالحا فلنفسه ومن اساء فعليها যে বা যারা ভালো কাজ করবে পুরস্কৃত হবে যে বা যারা মন্দ কাজ করবে তিরস্কৃত হবে আল্লাহ আমাদের সকলকে ভালো কাজ করার তৌফিক দান করুক বললাম আমিন সুম্মা আমিন বাবজিরা সোনার আলাদা এটা নু আলাই সাল্লামের গেল আর একটু এগিয়ে চলুন অনেক মায়েরা মনে মনে করেন আমার ভাই আলেম আমার চাচা হবে আমার ফুফাজি মৌলবি হয়তো পার করে নেবে তারা কান খুলে শোনো কোরআন আঠাশ পাড়া সুরা তাহরিম শেষ রুকু যারা বাংলা মাসালাল্লিল্লাযীনা কাফারু ইমরাতান ওয়া কানাতা তাহতাব দাইনি মিন ইবাদিনা সালিহাইন ফাখানাতাহুমা ফালাম ইউগনিয়ানহুমা মিনাল্লাহি শাইয়া ওয়া কিলা দখুলান নারা মা'আদ দাখিলিন আমি দৃষ্টান্ত দিচ্ছি ওই সমস্ত রমণীদের জন্য যারা মনে মনে করে আত্মীয়রা বেড়া পার করবে তারা শোনো নোহ নবীর বিবিকে লুত নবীর বিবিকে জাহান নামে দেব দুজনা উলুল আজম পয়গম্বর তাদের বিবি দিকে জাহান নাম থেকে আটকাতে পারবে না যদি আরো শুনতে চাও তো শোনো হজরতে মোহাম্মদ মুস্তফা বলুন সাল্লাহ আলাই আহা তিনি বলছেন তার চাচাকে একবার বলুন সবাই বলুন মায়ের আসতে পুরুষেরা জোরে চাচাকে বলছেন একবার বলুন আমি কেমন দিনে সিফারিশ করব পৃষ্ঠপোষক চাচা হিতাকাঙ্ক্ষী চাচা স্নেহ দেওয়া চাচা ভালোবাসা দেওয়া চাচা যে চাচা বলেছেন আমার বর্তমানে তোমার গায়ে কেউ হাত দিতে পারবে না সেই রকম চাচা দুনিয়া থেকে চলে যাচ্ছেন আল্লাহ নবী বলছেন একবার বলুন চাচা বলছেন আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে তাই আমি পড়তে পারবো না আল্লাহ নবীর আবেদন নিবেদন চাচা রাখতে পারছে না এখান থেকে একটা জিনিস শুনে রেখে দেন কি হেদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ সবাই বলুন হেদায়েতের মালিককে আল্লাহ গোটা বিশ্বের মানুষ লেকচার দিবে তকরির করবে বুঝাবে কোরআন শোনাবে কিন্তু হেদায়েত সেই পাবে আল্লাহ যাকে তৌফিক দেবে আল্লাহ বলছেন ওগো নবী আমার ইচ্ছা নাই তাই তুমি শত বললেও তোমার চাচা ইসলাম কবুল করতে পারবে না এই কারণে একটা কথা এখানে বলে রাখি তারপর আবার বাকিটা শোনাবো সেটা হচ্ছে এই যারা মাথায় টুপি দিতে পেরেছেন দাড়ি রাখতে পেরেছেন নামাজ পড়তে পারছেন মসজিদ আসতে পারছেন আল্লাহ বলতে পারছেন তারা আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবেন আল্লাহ তোমার মেহেরবানি তুমি যদি না তৌফিক দিতে আমার বাপেরও তাকত ছিল না আমি নামাজি হই রোজাদার হই দাড়িওয়ালা হই দিনদার হই পরেজগার হই এ তোমার মেহেরবানি তুমি আমাকে তোমার গোলামির জন্য কবুল করেছো আল্লাহ যাকে গোলামীর জন্য কবুল করে সে আল্লাহ বলতে পায় আল্লাহ যাকে গোলামীর জন্য কবুল করে সে দাঁড়িয়ে রাখতে পায় আল্লাহ যাকে নিজের করে নেয় সে আল্লাহ বলতে পায় তাই আল্লাহ নবীকে আল্লাহ বলছেন এটা কোরআন কুড়ি পারা সুরা কুড়ি পারা আল্লাহ নবী যখন বারবার আবেদনে নিবেদন করছেন তখন আল্লাহ বলছেন নিশ্চয় গো নবী তুমি যাকে ভালোবাসো তাকে হেদায়েত করতে পারো না আমার ইচ্ছাই তাই তোমার চা কোনদিন ইসলাম কবুল করবে না এই আয়াতটার বাংলালে আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে ইন্না কাল নিশ্চয় নিশ্চয় হে নবী তুমি তাকে হেদায়ত করতে পারো না যাকে ভালোবাসো আমার ইচ্ছা নাই তাই তোমার চাচা ইসলাম কবুল করবে না তারপরে আল্লাহ নবী বলছেন ওগো আল্লাহ তুমি যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য ইস্তেক করব ক্ষমা চাইব ইস্তেকফার ভালো আমি আপনার জন্য আমি ওনার জন্য তার জন্য মায়ের জন্য বাপের জন্য কবর চেয়ারও ওলি আল্লাদের জন্য ইস্তেকফার ভালো তো আল্লাহ বলছেন আল্লাহ নবী বলছেন আল্লাহ যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য ইস্তেকফার করব এরপরে চলুন আপনি সোরা তৌবা এগারো পারা দশ পাড়াতেও আছে সোরা তৌবার খানিকটা এগারো পাড়াতেও আছে এই আয়টা এগারো পাড়ায় আছে কি ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا لي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم কোন নবীর জন্য ইমানদারের জন্য সমুচিত হবে না তারা তাদের ঘনিষ্ঠ আত্মীয়ের জন্য ইস্তেগফার করবে তারা জাহান্নামী প্রকাশ হয়ে যাওয়ার পরে কোরআন সূরা তৌবা এগারো পারা মা কান আলী নবী ওয়াল্লাদিন আমানু ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু লি কুরবা যদিও ঘনিষ্ঠ আত্মীয় তবু আমার কাছে ক্ষমা চাইতে পাবে না যখন জানা যাবে তারা জাহান্নামী বাপজিরা সোনারা লালরা আমার গুলিজনেরা আরেকটা পয়গম্বরের কথা হজরতে ইব্রাহিম নবী কেয়ামতের দিনে বলবেন ওগো আল্লাহ আমার বাপের বাপারে আমাকে তুমি অপদস্থ করো না তখন আল্লাহ বলবেন ইব্রাহিম তুমি তোমার দুটো পায়ের মাঝখানে লক্ষ্য করো বুখারি শরীফের রেওয়ায় আকারে রক্তে ইব্রাহিমের বাপ যাবে ইব্রাহিমের সিফারিশ তার বাপের জন্য কবুল করা হবে না আল্লাহ বলছেন ইন্না ইব্রাহিমা ইন্না ইব্রাহিম ইন্না ইব্রাহিমা কানা আমার ইব্রাহিম ছিলেন কমল হৃদয়ের অত্যন্ত মুলায়েম তাই তিনি আল্লাহকে বললেন আমার বাপের জন্য বলার সুযোগ দাও আল্লাহ বলছেন বলে লাও কিন্তু তোমার সিফারিশে কবুল করতে পারবো না ইব্রাহিমের আব্বাজান ঠাকুর তৈরি করত ঠাকুর বিক্রি করত ঠাকুর পুজো করত তিনটে কাজ বুধ ধরাস বুধ ফরস বুধ ফরস্ত তারাস তারাস না ধন ফার্সি তৈরি করা চেঁচেছিলে পুরস্তান পূজনা আর ফরিস্তান না ঠাকুর বিক্রি করা ঠাকুর পুজো করা আর ঠাকুর তৈরি করা তিনটে কাজ ইব্রাহিমের বাপ আজরের বেটা তবলিক করছে বেটাকে বলছে এমন মান মার্গ মনে থাকবে তুমি আমার দেব দেবীর বিরোধিতা করো না আহা আল্লাহ তালার কুদরতের গ্রীষ্মা যাদের কানে যাচ্ছে তাদের যদি কথা বুঝে এসে যায় আর একবার বলে না ইলাহ ইল্লাল্লাহ তাদের বেড়া পার হয়ে যাবে প্রথম তৌহিদওয়ালা হচ্ছেন আমার আপনার নবী হজরতে ইব্রাহিম আলাইহিস তৌহিদের দুলারি তৌহিদের লাল তিনি তার বাপের তৈরি ঠাকুরের পায়ে দড়ি বেঁধে রাস্তায় টেনে বেড়াতেন আর আম্মা যান ছুটে গিয়ে বলতেন করছো কি তোমার আব্বা এলে রাগ করবে নাক আলাদা কান আলাদা করে রেখে দিতেন হয়তো ইব্রাহিমের আব্বা জান বলতেন ইয়ে হামারা মাহবুদো কা সত্যানাস কিসনে কিয়া ইয়ে বরবাদে কিসনে কিয়া ইব্রাহিম বলতেন আব্বা জান যে আপনার কোনো উপকার করতে পারে না যে আপনাকে তৈরি করেনি তাকে কেন আপনি খোদা নির্বাচন করছেন খোদা কি মানুষ হাতে তৈরি করতে পারে ইব্রাহিমের আব্বা বলতেন আর একবার এইরকম করলে তোমাকে পাথর দিয়ে মারা হবে কিন্তু যুক্তিবাদী দর্শন যুক্তি তর্কে হয়তো ইব্রাহিম তার বাপকে আর নমরুদকে পর্যদস্ত করে দিলেন নমরুদ ঠাকুরদের পিছনে দাঁড়াতেন দাঁড়িয়ে বিচার করতেন যখন দুটো লোকে যেত বলে এই ছাগলটা কার তিনি ঠাকুরের পিছনে দাঁড়াতেন আড়ালে দাঁড়িয়ে বলতেন ছাগলটা কার ছাগলটা রাজ্য সরকারের যে ছাগলটা কেড়ে নিত কি বললে শুনলি তো দেবতারা দেবতারা বলতো না নমরুদ নিজেই বলতো না এইভাবে বিচার ফাইসলা চলত একদিন হজরত ইব্রাহিমকে বলা হলো তুমি কি মেলাতে যাবে বলে আমি আমার পেটের অসুখ অনুভব করছি আমি যাব না আহা তারা যখন গেল তখন ইব্রাহিম বললে ঘুরে এসে মজা দেখবে বাদান তোয়াল্লো মুদবিরিন যাও মেলে সে আনা আর ফের না মজা বলে চলে গেল ওরা ইব্রাহিম রয়ে গেলেন উনি বড় একটা কুরুল হাতে নিয়ে গার্ডেন কোম্পানিতে প্রবেশ করলেন বড় মাইত্র ছোট সাইলে দেবদেবী লাটানো আছে গার্ডেন কোম্পানি নুমরুদের কেউ বৃষ্টি বরষণ করে কেউ বাচ্চা দান করে কেউ পালা দূর করে এব্রাহিম নবী ঘরে ঢুকে কারো কান কারো না কারো হাত দিলেন তুলে আর বড় গলায় কুলটা দিয়ে রাস্তাতে লেফট রাইটে করছে নমরুদরা মেলা থেকে ফিরে বলছে তোমরা বাইরে থাকো আমি গার্ডেন কোম্পানিতে ধন্যবাদ জ্ঞাপন করি তোমাদের আশীর্বাদে আমাদের মেলা ভালো চলেছে যেমনি হজরতে ইব্রাহিম আলাই সাল্লামের ভেঙে দেওয়ার পরে নমরুদ ঠাকুর ঘরে ঢুকেছে ঢুকে ঠাকুরদের দুরবস্থার কথা দেখেছে বলছে আমার হামারে মাবুদো কে সাথ ইয়ে মামলা কর গিয়া তখন লোকে বললে একটা যুবকের নাম ইব্রাহিম সে বলছিল বাদাম ঘুরে সে মজা দেখবে তারই কাজ সঙ্গে সঙ্গে বলল করো গ্রেফতারি পারবানা অ্যারেস্ট গেলাম ইব্রাহিম নবী লেফট করছিলেন ধরে নিয়ে সে হাজির করা হলো बोले क्या बात है बोले क्या बात है हमारे मामूदों का सत्यानाश किसने किया बोले हमें क्या पता है बोले चलो देखते हैं कौन क्या কাবা ঘরে ঢুকে দেব দেবীর ঘরে ঢুকে ইব্রাহিম বললে বেকুফ দেবখারাম বদমাস কুড়ুলটা বড়র গলায় ঝুলছে ওই ঝঞ্ঝট করেছে ওকে জিজ্ঞেস করো কেন বলছে জিজ্ঞেস করো আগে ঠাকুরদের পেছনে দাঁড়িয়ে নবরুল কথা বলতো আর বলতো দেবদেবীরা বলছে তো বলোকে জিজ্ঞেস করো তো কথা বলতে পারে কিন্তু কথা তো বলতে পারে না আর আজকে জিজ্ঞেস করবে কোথা আড়াল হবার মান নাই তো সব ভেঙে রেখে দিয়েছে আড়ালে দাঁড়াবে কোথা লোকে জিজ্ঞেস করো তখন লোকরা বললো দেব দেবীতে মারামারি হবে কেন তখন ইব্রাহিম নবী বলল কুল কলায় আপেল আঙ্গুর বেদানা নাশপতি মুন্ডা মুটাই দিলে কাজু কিশমিশ মনক্কা আখরুট দিলে বড় বলেছে আমি কাশমিশ কাজু খাবো তোরা হালুয়া খাগাও দিয়ে ঝঞ্ঝট হয়েছে तकसीम में बनावट में तकसीम में झंझट हो गया तो बड़े ने कुल्हाड़ी चला दिया বলে ঝঞ্ঝট হয়েছে দিয়ে বড় কুড়ুল চালিয়ে দিয়েছে কান মতো চেপেছে কেন তোরা কিশমিশ খাবি বলছিস বল কাজু আর কিশমিশ আমার লেগে তোরা খালি খালো আকাকা আব্দুল রাজ্জাক রদ বলে একজন পশ্চিম বাংলার বুঝলেন বিরাট বড় বক্তা আছে হিন্দু থেকে মুসলমান হয়েছে আব্দুল রাজ্জাক রথ মেদিনীপুরি আমার সঙ্গে হাওড়া হুগলিতে অনেক জায়গায় প্রোগ্রামে বেচারার সঙ্গে দেখা হয় বেশ কদিন দেখা হয়নি খাটালে এক জায়গায় দাসপুরের কাছে আমার একটা জলসা ছিল গত দু বছর আগে প্রসঙ্গটা এলো বলে বলে দিই তো তিনি একবার ওয়াজ করতে করতে বলছেন দেবদেবীর সামনে যে সমস্ত পোশাক অমুসলিম ভাইরাদের আপেল কুল কলা বেল সন্দেশ মন্দেশ তাতে বধু পেশাব আর গোবর তিনটে এক কাছে করে ছিটে দেওয়া হয় গোবর গরুর পেশাব গরুর গোবর আর বধু তিনটে এক কাছে করে ছিটে দেওয়া হয় আর মন্ত্র উচ্চারণ করা হয় এই কারণে পুজোর প্রসাদ মুসলমান দিকে খেতে নাই কে বললো আব্দুল রাজ্জাক তারপরে তিনার পরে আমার বয়ান ছিল আমি বললাম রথ ভাই একটু বসবেন কথা আছে তারপরে আমি বললাম আপনার কথাটা প্রথমেই বলে নি তারপরে বাজ করবো সেটা হচ্ছে এই পুজোর প্রসাদ ছিটে দেয় বলে খেতে নাই এই তথ্যটা আপনার ঠিক নয় কেন পেশাব গোবর আর মধু তিনটে এক কাছে করে ছিটে দেয় মুসলমান দিকে গোবর এবং পেশাব না পা খারাপ আমি বললাম যে দিতে দিতে যদি সব আপেলে সব সন্দেশে না লাগে তাহলে সেটা খাওয়া চলবে তো আপনি বলছেন ছিটে দেয় বলে খেতে নাই এই তত্ত্বটা যদি সত্য হয় তাহলে আপেল বেদনা অনেক তাকে ছিটে দিচ্ছে উপর উপর লেগেছে নিচেই ছিটে লাগে নাই তাহলে নিজেকে খাওয়া হ্যাঁ, চলবে তাও তো বললাম তাহলে إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل به لغير الله আল্লাহ হারাম করেছে প্রবাহিত রক্ত শুকুরের মাংস মৃত জন্তু আল্লাহ ছাড়াই অপরের নামে উৎসর্গিত বস্তু রওজা দরগা থান মাজার এবং দেব দেবী গাছপালা ইমামবাড়া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 اللہ تیرے نام میں تیرے واسطے قربانی بسم اللہ اللہ اکبر تار پر دعا کروں اللہم تقبل حاضر مزہیتا عبد الرحمن ابن عبد الجبار غلام کی ابن غلام قدوس فاطمہ بنت عبد الرحمن জাহেদ বিন আব্দুল সত্তার কামা তাকাব্বাল দা হাবিব কা মোহাম্মদিম খলিল কা ইব্রাহিম এদের জন্য দোয়া কুরবানি আল্লাহর নামে কেউ যেন ভুল না বোঝায় রওজা দরগা খানের নামে যদি আপনি মানত করেন সেরেক হয়ে যাবে সেই মানত করা বস্তু হারাম কশিন কালে কোনো ইমানদারের জন্য ছোঁয়া চলবে না আল্লাহ ছাড়া কারোর নামে মানত করা যায় নাই হ্যাঁ একটা কথা এই প্রসঙ্গে বলে দেওয়া ভালো আমার মায়েরা বোনেরা বাপিরা যদি মানত করতে চান মানত আছে মান্নাত নজর নিয়াজ আছে কোথা আছে বলো কোরআন শরীফে إذ قالت امرأة عمران ربي إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم সেদিনের কথা স্মরণ করো আমার যে বাচ্চা আছে আমি দেবো মানত করছে আপনি মানত করুন আমার ছেলে এম এ পাশ করলে দশ রাখাত নফল নামাজ পড়ে দেবো জায়গা আছে আমার ছেলের চাকরি হলে আমি তিনটে রোজা রাখবো যাচ্ছে আমার কাজ হলে আমি মসজিদে দশটা কোরআন শরীফ দেবো জায়েজ আছে কিন্তু কশ্চিন কালেও বলতে পাবেন না রওজা দরকার খানের নামে মোরগ দেবো মুরগি দেবো মিষ্টি দেবো রওজা দরকার খানেতে চাদর চড়াবো কশ্চিন কালেও হালাল হবে না এবং জায়েজ হবে না খুব ভালো করে মনে রাখবো বাবা আর বোঝার চেষ্টা করবো দেখবেন আপনার মঙ্গল হবে কোরআনের কথা ইসলামের কথা বিশ্ব রবিজি সাল্লাহ আলী সাল্লামের কথা মানুষকে বোঝালে মানুষ বুঝতে চায় না আপনাদের দেশে ওরস টোরস হয়তো না কি গো বাবা ওরস শুনেছেন ওরস রওজা দরগায় থানে ওরস হয় একটা কথা আপনাদের বলি স্বামী মরে গেলে বিবি জানাজার সাথে কবরস্থানে যেতে পাবে না বাপ বলে বিটি যেতে পাবে না ভাই বলে বোন যেতে পাবে না কিন্তু আশ্চর্য লাগে পুরুষ আর নারী ওরসেতে রৌজা দরগাতে যেতে পাবে সেটা কি কবরস্থানে নৈক বললে পারা বলবে ওরা এরা তারা ওরা এখানকার লয় ওদের কথা শোনার দরকার নাই কিন্তু আপনি বলুন বাপ বলে বিটি কবরস্থানে যায় না স্বামী বলে বিবি যেতে পাবে না বেটা মলে মা যেতে পাবে না পুরুষ আর নারী ওরসলে কবরস্থান যেতে পাবে কি করে বিবেচনা কেন করি না মেয়েরা কবরস্থান গেলে কঠিন গুণা হবে আল্লাহ নবীকে অবজ্ঞা করা হবে আহা সোনার লাল না আমার চলে না ন্যায় নিষ্ঠমানের আল্লাহ আল্লাহ মেহের বান ভাইয়েরা কথা বুঝছি না কথা জানছি না পর্দার এত মূল্য কবরস্থান কি যাবে মেয়েরা পর্দার এত মূল্য আল্লাহ নবীর পাশে হজরতে আয়েশার জায়গা রাখা ছিল বাকিতে হজরতে আয়েশা আল্লাহর নবীর পাশে আবু বকর আছেন আবু বকর আব্বাজান আয়েশা পিটি তাই একদিকে বাপ আর তার বাঁ দিকে পিটি থাকবে জায়গা রাখা আছে হয়তো উমর বললেন তার বেটাই উমল উম্মুল কে বলো তার কবরের জায়গাটা যদি আমাকে হাদিয়া করে আমি নবীর কাছে তার আব্বার কাছে থাকতে চাইছি এত বড় ত্যাগ আর বিশ্বে কেউ কোনোদিন দেখাতে পারবে না হয়তো আয়সা নিজের জন্য যে জায়গা রেখেছিলেন কবরের সেই জায়গা হজরতে অমরকে দান করলেন আর হজরত অমরের কবর হলো বলে আয়েশার নবীজির রওজার পাশে কবর নিতে পারেন নাই পর্দাতে গোলমাল হবে বাপ ছিল স্বামী ছিল কিন্তু এখন অমর পৌঁছে গেছে তাই আল্লাহর নবীর বিবি হজরতে আয়সা জন্নাতুল বাকিতে নবীর পাশে রওজাতে শুতে পান নাই পর্দার কারণে যে হজরতে অমর পৌঁছে গেছে আব্বাসানের পাশে আমার সেখানে যাওয়ার পর্দার খেলাপ হবে তাই জন্নাতুল বাকিতে হজরতে আয়েশা ওখানে আছেন নবীজি কারাও কারাও মনে করেন নবীজির দায়ে পায়ে আছেন না রওজার তালিকাটা হচ্ছে নবীজি আছেন তারপরে নবীজির বুকের বারাবর মাথাটা আবু বকরের আছে আর আবু বকরের বুক বারাবর ওমরের মাথাটা রাখা আছে পরপর তিনটে আছে ডায়ে মায়ে রাখা নাই প্রথমেই নবীজি আছেন তারপরে আবু বকর একটু নামও চেপে নবীজির বুকের সোজা আবু বকরের মাথাটা আবু বকরের বুকের সোজা ওমরের মাথাটা এইভাবে অ্যাঙ্গেল করে পরপর তিনটে রওজা আছে আর জন্নাতুল বাকিতে হজরতে আয়েশা আছে তো বলছিলাম বাবজিরা সোনারা মিন্নত বাঁধতে দোষ নাই আমার মা দিকেও বলছিলাম আপনি নিয়ত করুন আমার ছেলেকে আমি আলেম করব মানত করছি আমার ছেলেকে আমি হাফেজ করব বলে আল্লাহর সঙ্গে ওয়াদা করছি কিন্তু রওজা দরগা থান কবরের নামে কোনো মানত মানসি কে চলবে না পুরনো তেঁতুল গাছে পুরনো খেজুর গাছ পুরনো শেওড়া গাছে পুরনো মেহদি গাছ রওজা দরগা ইমাম বাড়া ইমামের ঢিপি কোনো কিছুর নামে মানত মেহমান শিখে চলবে না মহরম মহরমের মাসের কথা নবীজির আগে হজরতের নু আলাই সাল্লাম পর্যন্ত শীষ আলাই সাল্লাম পর্যন্ত মহরমের মাসের ফজিলতের কথা আসুর আর কথা কোরআন শরীফ আছে তার আগের কেতাবেও আছে কিন্তু কারবালার ঘটনা ইতিহাসে আছে কোরআন হাদিসে নাই আল্লাহর নবীর দুনিয়া থেকে যাওয়ার একান্ন বৎসর পরে কারবালার ঘটনা সেদিন আমি নদিয়ায় জলসায় গেছি বুঝলেন একজনের লেখক এসে বলছে বলছে আমার হাতে দাগ হয়ে গেছে কিসের দাগ ভাই বলে লাঠি খেলে আর বুক চাপড়িয়ে হাতে দাগ করে ফেলেছি কি পাবো বলুন আমরা দিনে তুমি হয়তো আলীকে দেখাবে হয়তো আলী বলবে আমার বেটার জন্য যখন দাগ করে ফেলেছি তখন জান্নাতে চলে যাও চলে যাও তাই তো নাকি উঁচু মানটা ছি ছি ছি ছি ছি ছি ছি হজরত ইমাম হোসেন কারবালা প্রান্তরে তিন দিন পানি পান নাই ইতিহাস কোন ঐতিহাসিক বলেছেন সাত দিন কোন ঐতিহাসিক বলেছেন দশ দিন কথাটা খুব ভালো করে শুনবেন যুক্তি দিয়ে আপনাদের সামনে তুলে ধরছি তিন দিন সাত দিন দশ দিন পানি পান নাই হজরত ইমাম হোসেন কারবানাতে আমরা ব্যথিত আমাদের মুখে ব্যথা আমাদের কষ্ট কিন্তু কিন্তু কি হজরতে ওসমানে জ্ঞানী ইমাম হোসেনের খালুজি হজরতে আলীর সারু ভাই দ্বিতীয় খলিফা নবীজির জামাই ফাতেমার দুলা ভাই রোকাইয়া উম্মে কুলসুমের স্বামী তিনি চল্লিশ দিনে পানি পান নাই হাদিসের কেতাবে সোনার পানিতে লেখা আছে কতদিন পানি পান নাই বাবা উসমানে গাড়ি চল্লিশ দিন আজ হজরত ইমাম হোসেন পান নাই তিন দিন সাত দিন অথবা দশ দিন ইতিহাস আর এটা কিন্তু হাদিসের তারিখের কেতাবে সোনার পানিতে লেখা আছে ওসমান গানিকে চল্লিশ দিন পানি দেয় নাই হজরতে আলী চামড়ার বালতি করে পানি নিয়ে যাচ্ছিলেন মাসকেজা বলে বুঝলেন উর্দুতে মাসকেজা মানে ছাগলটা ছাড়ানোর পরে গোটাটা সেলাই করে দিন মুখটা খুলে রাখা সেই দিকে কলের মুখে লাগিয়ে দিয়ে পানি টিপে ভরে নিন কাঁধে ছুলিয়ে নিয়ে নিয়ে যাওয়া তাকে চামড়ার বালতি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 বেরিয়ে পালাতে পারেনি হয়তো ওমর জিজ্ঞেস করলেন আমি কার দ্বারা ক্ষতগত বিক্ষত হয়েছি বলা হলো ইহুদির চর বেইমান মুগিরার দ্বারা লুলুর দ্বারা আল্লাহ পিয়ারা বন্ধু অমর বললেন আল্লাহর মেহরবানি আমাকে কোন মুসলমান মারে নাই শহীদ হলেন তার মাতম করেন না হজরতে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ ইসলামের যত জিনিস খারাপ তার মধ্যে মারাত্মক খারাপ হচ্ছে অতিরঞ্জিত এবং বাড়ারি এটা কোথা আছে কোরআন শরীফে আপনাদের হুগলি জেলায় একবার আমি এক জায়গায় জলসা এসেছিলাম তো আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই সম্পর্কে অনেক বাড়াবাড়ি অতিরঞ্জিত কথাবার্তা খবরদার বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের পরে কেয়ামত পর্যন্ত হয়তো আবু সিদ্দিক রাজিয়াল আপনারা আবুবকরের নাম বলেন না বলেন না বলছে হজরত আব্দুল কাদের জিলানির নাম নিলে গায়ের লোক চলে যাবে লে মজা কোথাকার আয় কোথাকার হাদিস কে বললো কেন এমন কথা বললে কেউ গবেষণা করলে না যদি আব্দুল কাদের জিলান নাম নিলে গায়ের লোম উঠে যায় তা আল্লাহর নাম নিলে চামড়া উঠে যাবে তাহলে তো কেউ গবেষণা করলো না বললে আল্লাহ নবী মেয়েরাজে যখন যাচ্ছিলেন তখন বোরাকে চাপতে পারেন নাই আব্দুল কাদের জিলানি বললেন আমার কাঁধে পা দিয়ে চেপে যান বয়ান করছে আমি বললাম এসব কোথা পেলেন বলে বড় বীর সাহেব রোহানি শক্তি আমি বললাম বীর সাহেবের সাতশো বছর পরে জন্ম বললে না আলমে আরোয়া থেকেই ঘাটটা বাড়িয়ে দিয়েছিল এখন বড় সাহেব কান বাড়িয়ে দিয়েছিলেন আর আল্লাহ নবী পা দিয়ে চেপেছিলেন এটা যদি মেনে দিতে হয় তা বড় পীর সাহেবের দাম বেড়ে যাবে আপনারা কি বলছেন কিন্তু নবীকে ছোট করা হবে এই জ্ঞান আমার নাই যে নবী বোরাকে চাপতে পারে নাই এই বাবা ছি ছি ছি একটা কেশা বানিয়ে বড় পীর সাহেবকে বড় করতে যে নবীকে ছোট করা হচ্ছে এই জ্ঞান আমার নাই বলছে মুসা আলাইসাল্লামকে একজন বললে আমাদের ছেলে পেলে নাই ছেলে দিতে হবে বলে কালকে বলবো ঘুরে এসে আল্লাহকে বললেন ছেলে চাই বললে ছেলে হবে না তাদেরকে বললেন তোদের কপালে ছেলে নাই তারপরে তারা একটা ফকিরকে ধরল ফকির বললে আছে তাদের ছেলে হয়ে তুমি আমার জন্য জানো কোথাও পাইনি ঘুরতে ঘুরতে একটা দুর্বল গেল আল্লাহ গোস্ত চেয়েছে বলে দাও প্লেট দাও ছুরি দাও সব কেটে এক প্লেট দিয়ে দিল নিয়ে গেল বলে আল্লাহ পেয়েছি বলে খাবে বলে সেই দুর্বল ফকিরের কাছে বলে সেই কারণেই তো তাকে ছেলে দিয়েছে তুমি ছেলে পাও নি তোমার গোস্ত থাকতে তুমি গোস্ত দাওনি এই কেশাটা যদি আপনাকে মেনে নিতে হয় তাহলে মুসা আলাই সাল্লাম ডাউন ফকির কি বলছেন আপনারা বলুন তাড়াতাড়ি বলুন তা পয়গম্বর কখনো ফকিরের থেকে ডাউন হয় তাহলে কেশাটাকেও বানিয়েছে আজাদ চাল লেগে কেসাটা বানানো তা নাহলে পয়গম্বরকে ডাউন করতে হবে ফকিরকে আপ করতে হবে কেমন পর্যন্ত কোন পয়গম্বরের সমল্য তার কোন উন্মত হবে না কিন্তু সেই বুদ্ধিটা তো আগে ভাবতে হবে মুসা আলাইসাল্লামকে ডাউন করে ফকির কাপ করা চলবে তাহলে গল্পটা কেউ বানিয়েছে বাজার চালাবার জন্য এটুকু যদি না জানেন তাহলে পড়াতে হবে তাই বলছিলাম বাবজিরা সরাল আল্লাহ মানব আল্লাহ ছাড়া কারো নাম চলবে না আল্লাহ তালা আমাদেরকে সেটুকু বোঝার ভাব জানার তৌফিক দান করুক আল্লাহ মেহেরবান আল্লাহ বেরিয়াজ আল্লাহ বা তার দয়া তো নাই সংসার ভাষা নাই কোনটা বলবো আর কোনটা বলবো না কি শোনাবো কি শোনাবো না এটা যেন বারবার হচ্ছে আমার ভাইরা কোনটা শুনলে আমার ভাইকে ভালো হবে কোনটা জানালে ভালো হবে আজকের জলসায় আজ আল্লাহ তালা বলছেন কেমন দিনে জান্নাতিরা জিজ্ঞেস করবে জাহান্নামী দিগকে তোমরা গায়ের মাতব্বর ছিলে মোড়ল ছিলে গায়ের মুখুজ্জে ছিলে জাহান নামে কেন গেলে তখন তারা উত্তর দেবে আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না তাই আহা এর মানে করতে হবে না আমরা মুসল্লিদের মধ্যে জান্নাতাই জাহান্নামী ওয়ালাম নাকুনুত ইমুল মিসকিন আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না তাই জাহান্নামী বাবা আর একটু পানি বাবা ফরিদ বাবা ওয়ালাম নাকুনুত ইমুল মিসকিন আর আমরা অভাবীকে খানা খাওয়াইতাম না তাই জাহান্নামি খুব ভালো করে ভাবি বুঝি আর বোঝার চেষ্টা করি তা না হয় হবে বাবা নামাজের কথা মুসল্লিন মুসল্লিন মানে করতে হবে না বিসমিল্লাহ সবাই বলুন আল্লাহর বাস্তে ইনশাল্লাহ আমরা মুসল্লিদের মধ্যে হব বলুন ইনশাল্লাহ মুসল্লি হব বাবা আমি নসিহত করতে পারবো দোয়া করতে পারবো আপনি নামাজ না পড়লে নাই পড়ুক গোজে পার করে নেবো এইরকম তো কোনো রাস্তা নাই তাই মুসল্লিদের মধ্যে হব একদিন নামাজ পড়লে মুসল্লি হবে না দুদিন নামাজ পড়লে মুসল্লি হবে না চুমাতে গেলে মুসল্লি হবে না পালে খাওয়ার পর থেকে মৃত্যুকাল পর্যন্ত নামাজি হলে তবে তাকে মুসল্লি বলা হবে নামাজের মতো নামাজ পঞ্চখানা নামাজ ধীরে নামাজ আস্তে নামাজ এটা আছে কথা কোরআন শুনবে قد أفلح তারা কামিয়াব যারা ভয়ে ভয়ে কেঁপে কেঁপে নামাজ পড়ে নামাজে তিন মিনিট লাগলে চার মিনিট লাগান চার মিনিট লাগলে পাঁচ মিনিট লাগান জোরে নামাজ পড়লে তাড়াতাড়ি নামাজ পড়লে আল্লাহ শরীফ লাতার মতো পুরনে কাপড়ের মতো লেপটে তার মুখেতে ফেরত দেওয়া হবে তোমার নামাজ তুমি লাও তাড়াতাড়ির নামাজ ব্যস্ততার নামাজ ধীরে স্থিরে নামাজ কেঁদে কেঁদে নামাজ ভয়ে ভয়ে নামাজ আস্তে আস্তে নামাজ হঠাৎ নামাজ পড়ে আমাদের দেশে একটা বিরাট রোগ আছে বুঝলেন কোন রোগটা বলবো কোনটা বলবো না কিছু মনে করবেন না সারা বছর নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই <laughs> সবে বড়তে রাতে আর সবে কদর রমজান মাসে বিশের পরে খালি মসজিদের লোক আসছে খালি মসজিদের লোক আসছে ইমাম সাহেব অবাক আল্লাহ এত মুসল্লি কোথা থেকে আসছে আল্লাহ মসজিদ বাড়াতে হবে তিরপল টাকাতে হবে গায়ের রাস্তা বাইরে পাকা রাস্তা বইতে চলে গিয়েছে সব কারগিলের মাল হঠাৎ নামাজ সারা বছর ছিল না রমজান জলসায় আসে যারা জালসায় ওয়াজ মুসিহতে তারা নামাজ দু চার রাখার বেশি পড়ে সতেরো রাখার দেশের নামাজ তো দেখবেন উনি রাখার পড়ছে লোকে মনে করবে এই নামাজই কবে কার মানে ও আজকে এসে জীবনে নামাজ পড়ে আজ সুযোগ পেয়েছে বলে চালিয়ে নিচ্ছে আর যারা নামাজই তার হিসেবে নামাজ পড়বে তো আপনারা যখন রোজার মাসে খালি যান আর অন্য মাসে যান না সবে কদমে যান আর অন্য মাসে যান না আপনাদের মনে হয় না যে আমাদের এটা কবুল হবে তো সবে কদরে সবে বাড়াতে সারা নামাজ পড়ে ভজন কাজা করা একটা গোলমাল সবে কদরে সবে বরাতে যদি যান আর অন্য মাসে না থাকেন তো আপনার অন্য নামাজগুলোর কি হবে এই নামাজটা তো হবে অন্য নামাজগুলোর কি হবে নফল নামাজ দিয়ে ফরজ নামাজের পরিপূরণ হবে কি নফল দিয়ে ফরজ পরিপূরণ করা যাবে কি এগুলোকে ভাবার এগুলোকে বোঝার এগুলো জানার তাই পাঁচ অক্ত নামাজ তিরিশটা রমজানের বোঝা হয় খরচ হলে হয় জাকাত খরচ হলে জাকাত দিনদারি পরেজগারি তাকুয়া ক্ষুদাগ্রতা ভালো কাজ করা ভালো কথা বলা তা নাহলে আবার পশ্চাতে হবে তাই বলছে আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না তাই জাহান্নামি আর একটা মজার কথা ভাববার আছে আমাকে যদি দাওয়াত দিতে চান আমার মাদ্রাসার গেটে আপনার থেকে গেটম্যান আছে সালাম আলাইকুম আসসালাম কি ব্যাপার কোথায় যাবেন কার সাথে দরকার আমার কাছে যে সালাম আলাইকুম ভালো আছেন আপনার কাছে এসেছিলাম আচ্ছা পরে বলবেন আমি একটু ব্যস্ত আছি কিন্তু নামাজের মহিলাটা বুঝেছেন একবার যে অবস্থায় আছো যেমন আছো যেমন জামা কাপড় আছে উজু করে চলে এসো হাদিয়া চাই না নজরানা চাই না সাজতে হবে না যেমন করে ডাকবে তেমনি করে সাড়া দেবো বলছো ভালো পীরের কাছে যাও ফকিরের কাছে যাও মৌলবীর কাছে যাও হাদিয়া চাই নাজরানা চাই সালাম টুকতে হবে আল্লাহ বলছে আমার কাছে খালি গায়ে খালি পায়ে উজু করে চলে এসো যত চাইবে তত দেব না চাইলে রাগ করবো তোমার মায়ের কাছে বেশি চাইলে রাগ করবে বাপের কাছে বেশি চাইলে রাগ করবে আমি কিন্তু এমন রব না চাইলে রাগ করব যত চাইবে তত দেব ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিব দাওয়াতাদ দাইজা দান আমার বান্দারা যদি তোমাকে জিজ্ঞেস করে ওগো নবী আল্লাহ কত দূরে তুমি বলে দিও আল্লাহ তোমাদের হৃদয়েতে বিরাজ করে সুভান গরিব বড়লোক ধনী দরিদ্র কালো সাদা সকলের হৃদয়েতে খোদা বিরাজ করে যেমন করে ডাকবে যখন ডাকবে আমি তোমাদের ডাকে সাড়া দেবো হাদিয়া চাই না নজরানা চাই না আমাদের মশলা আলাদা জব তুম आओगे তো क्या लाओगे जब मैं जाऊंगा तो क्या दोगे কিন্তু আল্লাহ বলছে আমার কাছে হাদিয়া চাই না নজরানা চাই না আমার কাছে একটা মশলা তুমি হৃদয় দিয়ে আসবে তোমার এখলাস দেখবো অন্তর দেখব তোমার দোয়া কবুল করে নেব আর তোমার গুণাগুলো মাফ করে দেব তো আপনারা সবে কদরে সবে বরাতে গেলে হবে না বললে তো হবে না আমি মৌলবী শওকত এমনি আব্দুল করিম লাল সাহেব লই আল্লাহ মাফ করে দেবে আল্লাহ মাফ করে দেয় একটু শোনায় আয়টা إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما قرآن যারা তৌবা করার মতো করবে ইমান আনার মতো আনবে আমল করার মতো করবে তাদের গুণাগুলো নেকির সঙ্গে পাল্টে দেবো বলুন সোহান তারা যত গুণা করেছে সারা জীবনে আশি বৎসর ধরে পাপ করেছে তারপরে ওয়াজ শুনে মনে হয়েছে আমি নামাজি হব আল্লাহ বলছে একদিনকার নামাজেতে এলে তো করে এলে আশি বৎসর গুণা মুছে দিয়ে গুনার জায়গাতে নেকি লেখে দেব কিন্তু একটা জিনিস সুদ খেলে যতক্ষণ না ফেরত দেবেন যাদের সুদ নিয়েছেন মাফ হবে না বাড়ি খেলে চুরি করলে তার মাল ফেরত না দিলে মাফ হবে না একে হকুকুল এবাদ বলে আর একটা হকুকুল্লা আল্লাহর অপরাধ করেছে নামাজ পড়তে পারেন নাই টাইমে রোজা রাখেন নাই আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দেবে কিন্তু কোনো ভাইয়ের অপরাধ করলে বিবির অপরাধ করলে ছেলের অপরাধ করলে তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে না হলে আল্লাহ মাফ করবে না একে হকুকুল এবাদ বলে হকুকুল এবাদ বড় ডেঞ্জার কেউ কাউকে ব্যথা দেবেন না কষ্ট দিবেন না তুচ্ছ ভাববেন না তাচ্ছিল্য করবেন না তাহলে আপনার গুণা হবে তাই আল্লাহ তালা মেহেরবান বেনিয়াজ আসবাক আল্লাহ বলছে তোমাদের গুণাগুলো মাফ করে দিয়ে গুণার জায়গায় লিখে লিখে দেবো আজকের মজলিশে এক্ষুনি আজকের জালসার সদস্য জালসা কমিটি থেকে নিয়ে আপনারা সকলেই একটা লোক যদি মনে করেন বলবি শকত না আব্দুল করিম আজকের বক্তা আমাদের ভাই তার কথা আমরা শুনলাম আল্লাহর বাসতে আমরা কাল থেকে নামাজি হব একটা লোকও যদি মনে করে আমি কে আমাদের দিনে আল্লাহর কাছে আবেদন করবো আল্লাহ সেই আমাদের হেজবুল্লাহ জলসা কমিটির জলসার দাওয়াত আমি গিয়েছিলাম একজন লোক নামাজি হয়েছে আমার কথা শুনে তোমার মেহের বাড়িতে তার কারণে তুমি আমার বেড়া পার করে দাও আল্লাহ একজন লোক মনে মনে করেছে আজ থেকে আর দাড়ি কাটবো না আল্লাহ নবী সুন্নত আর কাটবো না তার কারণে তুমি আমার বেড়া পার করে দাও আল্লাহ পুরুষত্বের বিকাশ মুখে সিঁড়ি এবং লাবণ্য বজায় থাকে দাঁত মজবুত হয় দৃষ্টিশক্তি ভালো থাকে আল্লাহ নবীর সুন্দর পালন করা হয় দাড়ি কাটতে নাই দেড় কোটি পাঞ্জাবি বাস করে আর আমরা চল্লিশ কোটি গুরু নানক আর গুরু গোবিন্দ সিংকে মানে কেউ দাড়ি চুল কাটে না মনমোহন সিংকে দেখুন সঞ্জয় সিং সিধুকে দেখুন যাকে চেয়ে দেখবেন ক্রিকেট গ্রাউন্ড থেকে নিয়ে প্রধানমন্ত্রীর গদি পর্যন্ত দাড়িও কাটেনি মোচও কাটেনি চুলও কাটেনি আপনার আমার কি রোগ ধরেছে বিশ্ব নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামকে ভালোবাসার মুখে দাঁড়িয়ে রাখতে পারেন না আর আপনাকে আমি বাস্তব চিত্ত বলছি আপনি দাঁড়িয়ে রাখুন রেখে দেখুন আপনার পজিশনটা কোথায় গিয়ে দাঁড়ায় পুরুষত্বের বিকাশ ঘটবে নারীরা আপনাকে আলাদা চোখে দেখবে আপনি ভিড় বাসে ভিড় জায়গায় দাঁড়িয়েওয়ালা লোক আমি তো বা আপনি একটু মেয়েদের কাছে ঢুকে যান চার পাঁচটা মেয়ে আছে কাছে চলে যান একটু চাদর টেনে নেবে একটু সতর্ক হবে একটু ঘুরে দাঁড়াবে চাচাজি দাদা যান কিন্তু আপনি বেদাড়ি লোক মেয়েদের ভিড়ে ঢুকে যান দাদা সরে দাঁড়ান আমরা দাঁড়াতে আপনাকে মরদি মনে করি এমন কোনো চালাবে আপনার পানটুকু চেপে আপনি বুঝতে পারবেন যে দিয়েছে আমাকে আর আজকালকার যে সিচুয়েশন চলছে আজ আর বলতে নাই কেন মেয়েরা যে মহিলা সমিতি করে কেন যে মহিলা সমিতি করছে তা আল্লাহ জানে তাই বাবা নারী যদি নারী হয় স্বামী স্ত্রীর ইজ্জত নষ্ট হতে দেবে না রক্তের শেষ বিন্দু পর্যন্ত মা যদি মা হয় বেটা বেঁচে থাকতে মায়ের গায়ে কাউকে হাত দিতে দেবে না বিটি যদি বিটি হয় বাপ বেঁচে থাকতে বিটিকে বেজ্জত হতে দেবে না সেই মেয়েরা মহিলা সমিতি করে আমি একদিন চব্বিশ পরগনা জলসায় যাচ্ছি বুঝলেন আর খালারা সব এক কাছে হয়েছে আর মাইক দিয়েছে দিয়ে বলছে জবাব দাও জবাব দাও পুরুষ দিকে কুড়িয়ে দাও কুড়িয়ে দাও আমি তখন ঘুরে দাঁড়াইছি আমাদের মারবো বলছে কেন খালাদের কি হলো দেখি জবাব দাও জবাব দাও পুরুষ দিকে গুড়িয়ে দাও গুড়িয়ে দাও তো আমি ফাঁকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আস্তে আস্তে বললাম মাই আর তো পাবো বলো খালারা ঘর চলে যাও ঘর চলে যাও খালুরা যদি শুনতে পাই তা মার খেয়ে মনে যাবে পালিয়ে যাও পালিয়ে যাও খালারা মহিলা সমিতি করবে না আমাকে অবাক লাগে খালুর পনেরো টাকা রোজগার খালার হাতে মাস্টারমশাই দেড় হাজার টাকা বেতন খালার হাতে মৌলবীর আড়াই হাজার টাকা বেতন খালার হাতে তারপরে বলছে দু টাকা হবে হ্যাঁ, হারমার মা চা খাবো যে চা খায় তারা কিন্তু মহিলা সমিতি করবে কিচ্ছু মনে করবেন না বাস্তব একটা কথা আপনাদের বলি যত রকমের ভোল্টেজ আপনারা দেখছেন পাওয়ার হাউস আল্লাহ তালা মেয়েদিকে একটা পাওয়ার দিয়েছে কোনো মেয়ে ছেলে ষোলো আঠারো বছর যুবতী ষোলো আঠারো বছর যুবককে যদি চোখ মেরে দেয় তো সে রাঁধা ভাত খাবে না আর বালিশ থাকতে ঘুম ধরবেন খালি করবে কি হলো তোর ভাত খেয়েছি না যে বলে আমাকে ফোর ফোরটি ভোল্টেজ লেগেছে দাবি ও কাজ হবে না মাদুলি তো কাজ হবে না তার মাদুলি আলাদা চাই মেয়ে থেকে এত পাওয়ার দিয়েছে তারা যে কেন মহিলা সমিতি করছে তা আল্লাহ জানে একটু পর্দা একটু পুষিদা একটু স্বামীকে ভক্তি একটু এজ্জতের হেফাজত করে থেকে দেখো তোমাদের মূল্য কত আমার বাপ বিয়ে করতে গেলো আব্বাজান তো একটা ছাগল নিয়ে গেলো তো আব্বাজান বলতেন মারা গেছেন বলে আর একটা ছাগল উজগাঁ থেকে আনা করিয়েছে তারপরে বিয়ে পড়িয়েছে বলে দুটো ছাগল চাই এত পাওয়ার ছিল মেয়েদের এখন তো মেয়েরা নিজেরা পর্দায় থাকে না ঢাকা থাকে না ইজ্জতের হেফাজত করে না বলে বিয়েতে ফোন টোন উঠেছে ছেলেরা বিয়ে করতে চাইছে না যে গল্প করে নিচ্ছি আই লাভ ইউ কামি আর মাই ডিয়ার তেঁতুলতলা বেলতলা আর বিয়ে করে কি হবে দেখবেন যে সমস্ত জালসা জুলুসে আমার বাবাজিরা আজকে আমি এখনো খানা খাইনি কি খানা করেছে জানি না বিরিয়ানি ফিরিয়ানি যে সমস্ত বাবুর্চিরা পাকায় সে কিন্তু মুড়ি খায় বলে বিরিয়ানি খাবো না বলে না বলে কেন বলে শুকে শুকে না কি খাবে বলে আমি মুড়ি খাবো তো আমাদের মেয়েরা এমন ভাবে ছেলেদের গায়ে ঠেস দিচ্ছে গল্প করছে আজকে আপনার সামনে হ্যাঁ আজকে আজকে আজকে তারকেশ্বরে আমি নামার তারকেশ্বর ট্রেনে তো যা করছিল করছিল একবার বসে নাই দুটো বিটি ছেলে তিনটে বেটা ছেলে কলেজে পড়ে এগারো বারো ক্লাসে পড়া বলছি এই দুর্লয় এক সেকেন্ড বসে না কেন উঠছে বসছে লবঞ্জে ঝমঞ্জে তারপর ট্রেন থেকে নেমে একবার ছুটে যেয়ে পিঠে মারলে আমার পেরিয়েছে তো আমার পেছনে এক ভদ্র লাগা আসছিল আমি বললাম এটা লেখাপড়া করতে গেল না ছুটাছুটি করতে গেল একদিন আচ্ছা ঝামেলায় পড়ে গেল মৌলবি দেখেও চিনতে পারলো আমার গায়ে ফাঁকা মেরে চলে যেতে এই বলে দিয়ে পালিয়ে এলাম আমার দিকে একটা ভদ্রলোক চেয়েছে দেখলে তো এত ঝাঁপাঝাঁপি লাফালাফি এত গায়ে পড়া যে পুরুষরা সঙ্গে সঙ্গে গল্প করে করে বলছে বিয়ে করবো না বলে কেন করবি না বলো না আমি মুড়ি খাবো মুড়ি খাবো মানে, মানে বুঝতে পারছি বিয়ে করবো না বলে কেন যদি মোটর সাইকেল দিই বলে তাহলে দেখা যেতে পারে বলে যদি টেলিভিশন দিই বলে তাহলে হতে পারে বলে পঞ্চাশ হাজার টাকা বলে তাহলে দেওয়া দেবে দাও মানে ওইরা মাল পেলে করবে কিন্তু আমি আপনাদেরকে বলছি মেয়েরা যদি আজ এক্ষুনি আমি মৌলবী শকত এমন আব্দুল রহমান আব্দুল করিমের কথাই লয় কোরআনের কথায় যদি চাদর গায়ে দিয়ে নেয় পর্দা করে পুরুষের সঙ্গে কথা না বলে যে কোনো ছেলে এইরকম এরকম বড় বড় ডাং বার করে বাইশ বছর বয়স হলে তার বাপকে বলবে আমার বয়স হয়েছে দেখতে মনে হয় নাকি পাড়ার সবার বিয়ে হয়ে গেলে কি মনে করছে কি এরকম নাঙ্গলের স্কুলে নিয়ে বাপকে খেদারে বেড়াবে কেন ব্রেন খারাপ হয়ে যাবে পুরুষ যদি টাইমে বিয়ে করতে না পায় পাগল হয়ে যাবে কবি কবি থাকবে না উকিল উকিল থাকবে না সাহিত্যিক সাহিত্যিক থাকবে না মৌলমীর লেকচার আর কাজে লাগবে না মানুষের ব্রেন খারাপ হয়ে যাবে আল্লাহ বলছে এটা আমার মেহেরবানি এটা আমার দান তাই বলছিলাম বাপজিরা শোনার লাল আমার গুণীজনেরা না এই তোমার কথা অনেক দিন দিয়ে গড়িয়ে গেছে পাঁচ জায়গানা নামাজ আমরা যদি আজকে মনে করি যে দাঁড়িয়ে রাখবো তো আমি কেয়ামতের দিনে বলবো আল্লাহ তার কারণে আমার বেড়া পার করতো দাঁড়িয়ে রাখবো ভাই বলো ইনশাল্লাহ আর বিয়েতে কেউ পড়লিও না বিয়েতে পড়লিও না হারাম দরকার হলো সরে যে বিক করো গা বিলাট করে বেজে দু টাকা এক টাকা দু টাকা এক টাকা দু টাকা এক টাকা কি ব্যাপার আমার বিয়ে হবে গো দাও তাও ভালো তবু পনলিয়া পনলিয়া চলবে না আহা হা চোদ্দ বছরের পিঠি মানুষ করেছি কালিজার টুকরা টাকা নেবে শ্বশুর শাশুড়ি বিরাট নিয়ামত আল্লাহ নবী বলেছেন তিনটে মা তিনটে বাপ তিনটে আব্বা যান তিনটে আব্বা যান একটা হচ্ছে গর্ভধারিণী মাতা জন্মদাতা পিতা একটা শ্বশুর এবং একটা শাশুড়ি আম্মা একটা শিক্ষক একটা শিক্ষিকা মোট তিনটে তিনটে ছটা আব্বা আম্মা শ্বশুর শাশুড়ির বিরাট অর্থাঙ্গিনী পেয়ে তো রাত্রিতে বধু দিনেতে সেবিকা বংশ রক্ষা হবে তোমার বংশ রক্ষা করবে সেই বিবির আব্বাজানকে আব্বাজানকে খাতির করতে হবে আমার কথাই যদি মেনে নেন সবে কদারে সবে বারাতে বগরাইদে ঈদ উল ফেতরে জুম্মায় ভালো ভালো দিনে কাপড় জামা লুঙ্গি আর আপনার থেকে মিষ্টি কিনে নিয়ে যে শ্বশুরের পায়ে নামান যে আব্বাজান এনেছি আমাদের এটা নেন একটা জামা কাপড় আছে আর আব্বাজানের জন্য একটা শাড়ি এনেছি আপনাদের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না সে হলো জামাই আর এখনকার যারা জামাই তারা সাতাশে রমজান থেকে পাঁচন নিয়ে বসে আছে ঘরে এখনো পর্যন্ত লাচ্চার পর্যন্ত অনেক কিচ্ছু আসে না এটা ভালো হচ্ছে না বলে দিচ্ছি তোমার আব্বাজানকে ফোন করে একটা কিছু বলে দাও কি জামাই আগে মারাত্মক জামাই ফেরেস তারাও ডান রেডি করে রেখেছে কবরে যাবেন যখন لچا سنگھ اور توالی والا کہوالی بار چلو بپے